আবার বলছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযিনা ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা মা'আল লাযীনা তাকাওয়াল লাযিনা হুম মুহসিনুন ওয়া ইলা মুদিনা আখার يا أيها الذين آمنوا أطيعوا الله أطيعوا الرسول أولي الأمر منكم وإن تنازعتم في شيء فردوا إلى الله ورسوله وإلى مودين آخر فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وإلى مودين آخر إنما يخشى الله من عباده العلماء وإلى مودين آخر هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وإلى مودين آخر هل يستوي الظلمات والنور وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده المؤمن من أمانه الناس عن دماء ممالهم المجاهد من جاهد لنفسه المهاجر من هجر مما نهى الله كما قال عليه الصلاة والتسليم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك ضعف الإيمان كما قال عليه الصلاة والتسليم وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر مرة ومن صلى عليه عشر مرة صلى الله عليه مئة مرة كما قال عليه الصلاة والتسليم چو آہنگ رفتان کند جان پاک چے بر روئے تخت مردان چے কাহারা সাধ্য হেন করমে বচনে শুকুর আদায় করে তার নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তার বেসুমার সে খুদার কৃপায় অসীময় অপার পাপ করে নরে লজ্জা হই গো তার আপনারা পা টিপে টিপে যাচ্ছেন কিন্তু কি করতে যাচ্ছেন আমি বুঝতে পেরেছি কারা তা বলবো না আপনারা এই দিয়ে আরম্ভ করবো জলসা সভাপতি কয় হ্যাঁ জনাব মাননীয় অনুপস্থিত সভাপতি মহাশয় সুযোগ পাইয়াছি ছাড়িব না তারপরে পরে জ্ঞানী গুণী মানি সম্মানী ওলামায় কেরামরা যারা আমার শ্রদ্ধার আমার ভালোবাসার আর আমার স্নেহের তোলাবারা তারপরে আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী শ্রোতামণ্ডলীরা বয়োজ্যেষ্ঠেরা সমবয়স্কেরা এবং বয়কনিষ্ঠেরা আমার বয়সে যারা বড় আমার বয়সের যারা সমকক্ষ আমার বয়সের যারা ছোট আর শ্রদ্ধেয়া মারণে মায়েরা বোনেরা আর যাদের কাছে আমাদের কথা পৌঁছচ্ছে সেই সমস্ত ভিতা ভগ্নীরা জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে শ্রোতামণ্ডলীরা অনেকবার আমার মুখে শুনেছেন আর একবার শুনে রাখেন কোরআন এত বিজ্ঞানে পরিপূর্ণ এবং আল্লাহর কালাম যা শোনার জন্য বিশ্বের সমস্ত জাতি চাতকের মতো চেয়ে থাকে তাই অনেক অমুসলিম ভাই কোরআনের বিজ্ঞানপূর্ণ বাণী শোনার জন্য আমাদের সভাতে যোগদান করেন কান পাতেন বিশ্বনবী জীবন আদর্শকে উপলব্ধি করার জন্য শান্তি পাওয়ার উদ্দেশ্যে আমাদের সভাতে আসেন তারিখ আমরা সাদরে গ্রহণ করব ওয়েলকাম জানাবো সাধুবাদ জানাবো পাশে বসিয়ে নিয়ে প্রমাণ করিয়ে দেব ইসলাম অস্পৃশ্যতার ঊর্ধ্বে ইসলামে অস্পৃশ্যতা নাই ছুঁই ছুঁই গেলাম গেলাম গেলরে গেলরে ইসলামে নাই আর মুসলমানরা যতটা মনে করে যে আল্লাহ আমাদের সেটাও নয় এ তো আমার বাপ চাচা লয় যে তুই কেন বাপ বললি আল্লাহ সকলের সৃষ্টিকর্তা কোরআন তার সাক্ষী আলহামদুলিল্লাহি রব্বিল আলমী আমি সারা জগতের সকলের ফেরাউন নমরুদ সাদ্দাত কারুন হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান ভালো মন্দ শিক্ষিত সাধারণ ধনী দরিদ্র আমি সকলের সৃষ্টিকর্তা রক্ষাকর্তা ত্রাণকর্তা ভালো মন্দের মালিক তোমরা মোটেই ভুল করে বলো না আল্লাহ আমাদের আল্লাহ কাদের আল্লাহ কাদের পক্ষে এ ব্যাপারে বলবো আর যদি আপনারা বড় লোক হতে চান আজকে আমি একটা মশলা শিখিয়ে দেবো আপনারা বড় লোক হয়ে যাবেন যারা হতে চাইছেন আজকে দিয়ে যাব আবার বুড়ো মানুষ কবে আসতে পাবো না পাবো মশলা একটা দিয়ে যাই কুসুম গ্রামের লোকরা বড় লোক হলে আমার বিআই এলাকার লোকরা বড় লোক হবে আজকে মশলাটা দিয়ে যাব বড় লোক হতে চাইছি না চাইছে না কে বলছেন বরাবর সবাই বড় লোক হবে ইনশাল্লাহ হ্যাঁ, হ্যাঁ, কোরআন শরীফ আছে বড় লোকের মশলা পরে বলবো এখন বলে দিলে ওনারা পালিয়ে যাবেন উনি শেষকালে বলবো এটা তাহলে আপনি পালাতে পারবেন না সে বড় লোক হওয়াটা এখনো বাদ আছে এমনি একটা একটা করে বলবো আজকের মজলিশে সব থেকে অসহায় দুর্বল অশিক্ষিত সাধারণ আমি পাপি অপরাধী তারপরে আমরা সবাই সাধারণ আর যাকে যেমন যোগ্যতা দান করেছে যেমন শিক্ষা লাভ করেছে আল্লাহ যাকে যেমন দিয়েছে তবে ব্যাপারটা হচ্ছে হকিকতটা কি জানেন আমাদের মধ্যেই মৌলবীদের মধ্যে অনেকজনের বড় বড় জামা আছে অনেকজনের ফর্সা আছে অনেকজনের লম্বা পাড়া আছে অনেকজনের তসবি করে অনেকজনের জেকের করে ফেকের করে কিন্তু বাটটা যেমন ভেতরটা তেমন হয় হ্যাঁ, চারটিখানি কথা লয় অনেকজনা বলে আপনারা সত্যি ভদ্রলোকের সঙ্গে ভালো আছে আপনার মতো কেউ নাই ভেতর মনে মনে করছে আমার মতন কেউ নাই ফেরেস তারা তোর মাল ভেতরে আলাদা বাইরে আলাদা আয় একবার হাম চোর ডাঙ্গারে নিস আমার মতো গন্ডার আর নাই এটা যদি মনের ভেতরে থাকে আর বাইরে যতই নম্রতা থাক তার কোনো মূল্য নাই কথার সঙ্গে কাজের মিল হতে হবে আর আজকাল গোলমাল তো এইখানে বিরাট বড় জামা পরে কুসুম গ্রামের বাইরে দাঁড়িয়ে আছে আসসালাম আলাইকুম একটু দাঁড়াবেন আমার জলসা আছে কুসুম গ্রামে আমি যেতে পারছি না আপনি একটু দাঁড়াবেন চেপে পড়েছে তারপরে ট্রাকের মাথায় ড্রাইভারের মাথায় পিস্তল ধরেছে নাম সালা গাড়িতে পড়ে দিচ্ছে এত বড় জামা জামার ভেতর দিয়ে দেখছে গেঞ্জি আর আন্ডার প্যান্ট সালা পরের পাজামা জামা গায়ে দিয়েছে পড়েছে মানে বারা তারা ভেলোর আলাদা এটা সব থেকে ডেঞ্জার সেজেছে মৌলবি কিন্তু মাল আলাদা সে হারুনের বাপ তার বেটাকে বলেছে ভোর ভোর নাঙলটা নিয়ে যাবি রে আজকে আড়াই বিঘেটা চাষ দেবো সে একটা গায়ে আর একটা হেলে জুড়ে নিয়ে চলে গেছে সারা খালি কাকার উপরে শুয়ে পড়ছে দাঁতে কামড়ি কামড়ি উঠিয়ে যখন ভোরবেলা হয়েছে সময় বলছে করেছিস কি বোকা এই যে আমাদের কালো গায়েতে জুড়ে নিয়ে চলে যাবে তার মানে তার ভাব বে বলিল বলে বলছি না আমার তো বে বলা চলবে না আমরা তো মলবি গো যেটা বলিল সেটা বললাম একটা হেলে আর একটা গায়ে তো আপনারা চব্বিশ পরগনা থেকে নদিয়া থেকে মুর্শিদাবাদ থেকে বাংলাদেশের বর্ডার থেকে মৌলবি ধরে নিয়ে চলে আসছেন একবারও নেজ তুলে দেখেন নাই হেলে না গাই সেই কারণেই তো আপনার দিকে মাদার লাশ হচ্ছে তাদের কেউ মাদার লাশ করে আলেমের ওয়াজ শুনলে বলো দেখে নাই গায়ে জুড়ে দিয়েছে সেখানে একটু দেখার দরকার আছে ওই কারণেই তো আমাদের অমুসলিম ভাইদের থেকে গোড়া শুরু করি আমি যে যদি ভালো করে লক্ষ্য করত সীতাতা জানতে পারত যে এটা রাবণ সাধু লয় অং বং গচ্ছতি গচ্ছতম নমস্তে নমস্তম নবী নন্দিত জীবনং মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভৈত যথা শোক পন্তমান দুঃখ দুঃখ পন্তমান সুখং নলবতি নিত্যং সুখং নলবতি নিত্যং দুঃখং সীতা মনে করলে সালা পঞ্চবটি বনে এত বড় সাধু আর নাই গীতা রামায়ণ মহাভারত সব পড়ে দিচ্ছে সে যেমনি ভিগ দিতে গিয়েছে জবাব কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রুমাল গায়ে দিয়েছিল ফেলে দিয়ে বগলে করে ধরে নিয়ে পালিয়ে গেল তখন সীতা জানতে পারলে এই সাধু লয় রে যা ভেবেছিলাম তা নয় তো আপনি যতগুলোকে বড় জামা দেবে মৌলবি ভাবছেন সবগুলো তো মৌলবি নয় খানিকগুলো রাবণের মতো মাল হঠাৎ চলেইছে ভুঁই ফোর বেরিয়ে পড়েছে পড়তে যেয়ে ঘুরে এইছে এ বাস্তব বলছি না অবাস্তব এখন খালি বড় জামা গায়ে থাকলে আর রেহাই নাই পেঁচু পেঁচু লোক ছুটে বেড়াচ্ছে আবার বড় জামা পড়ছে বলে দেখছে বিতাই খাটি আবার জামা বাড়িয়ে বাড়িয়ে মাটিতে ঠেকিয়ে দিচ্ছে যার যত যে বড় জামা আসছে তত বড় মৌলবি এই মহিলা যে কে শিকুলে তা আল্লাহ জানে দিয়ে দেখছি টেলার মাস্টার তারও বড় জামা আমাদের মাদ্রাসার বাবুরচি তারও বড় জামা দারোয়ান দেখেছি সে আবার আমার থেকে বড় জামা এমন যবে তোকে লোকে হেড মলিবে মনে করবে যে বলে ওই কারণেই তো বড় পড়েছি তোমাদেরকে হারিয়ে দেবো দিয়ে বড়র একটা যেন হিরিক চলছে হয় মৌলানা সাজ্জাদ আহমদ সাহেব মোরাদাবাদী এইখিন বলতো জামা পড়তেন কিন্তু জবরদস্ত আল্লাহর অলি আমার ওস্তাদ সারামুল্লাহ জামির সজ্জাদ আহমদ সাহেব মোরাদাবাদী তাই বড় জামা পরলেই অলি হবে এটা নয় এটা হচ্ছে আপনাদেরকে সুন্নত নেসপে শাক ইউনিফর্ম অফ পয়গম্বর সাল্লাহ ইউনিফর্ম অফ ইসলাম ভালো জিনিস সীমালঙ্গন ভালো নয় বাড়াবাড়ি ভালো নয় আপনি যেমনটা তার বেশি ভালো নয় আজকাল আপনারা যা শুরু করেছেন তাতে করে আমি অনেক জায়গায় বলে বেড়াচ্ছি আজকে বলে দিয়ে যাই হয় মৌলবিদিকে তাদের কলারে লিখতে হবে মাজাহেরি কাশেমি আর না হলে আপনার কলারে লিখতে হবে তুমি যা ভাবছো তা নয় কারণ সবারই তো বড় জামা চিনবে কি করে আপনাকে ভাবতে মন যায় নাই যে সুন্নত যতটা ততটা আমি যেমন তেমন সেজে থাকব আমি যদি দারোয়ান পুলিশ সাজি পুলিশ যদি দারোয়ান সাজে সমাজের চরম ক্ষতি হবে কে কাকে বুঝাবে কে কাকে মশলা দেবে সবাই আমরা হোমরা চোমরা মহান থানবির রহমতুল্লাহ আলাইয়ের দরবারে খানকায় কেউ মুরিদ হতে গেলে আল্লাহওয়ালা হব বুজুর্গ হব তো মহান থানবির রহমতুল্লাহ প্রথম যেটা তাকে সবক দিতেন সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ এটা নয় চল্লিশ দিন পর্যন্ত আমার খানকায় যত মুড়িদান আসছে তাদের জুতোগুলো মুখে ঢুকছে পচি মুখে করে রাখবে এটা চল্লিশ দিন তারপরে সুবান আল্লাহ সবক পাবি তোর ভেতরটাকে ঠিক হোক তারপরে বাইরে তসবিটা নিয়ে ঘুরবি আপনি মায়াপুরি ইস্কন দেখেছেন নবদ্বীপ পেরিয়ে মায়াপুরি ইস্কন এই যে ওখানে যান আপনি ভর্তি হন প্রথম শবক হচ্ছে ঝাড় দিয়া কৃষ্ণ কৃষ্ণ হরে হরে লয় প্রথম শবক ঝাঁট দিয়া পেলেট ধোয়া তারপরে কপালে লাল দাগ টান তারপরে থলিতে হাত ভর করে চালা এটা প্রথমেই লয় প্রথমে ঝাঁট দিয়া আর তা নাহলে পেলেট ধোয়া ভেতরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করো পেলে ধুয়ে অহংকার দূর করো কথার সঙ্গে কাজের বিল করো তা না হলে দুনিয়া আখেরাতে বড় ঠকতে হবে দোয়া চাইলে দোয়া কবুল হবে না দোয়া করতে বললে দোয়া চাইলে দোয়া লাগবে না কিছু মনে করবেন না কুসুমগ্রামবাসী আপনারা ধনী গুণী জ্ঞানী মানি সম্মানী কে কি রাজনীতি করেন তাও জানেন না আমার সম্বন্ধে যে ইতিহাস জানা আছে আমি কংগ্রেস সিপিএম ফরওয়ার্ড ব্লক আর বিজেপি কোন রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রকারের যুক্ত নয় কারো বিরুদ্ধে কারো সপক্ষে কিছুই নয় কাজে কাজে আমি যেটা বলছি আমার কথাই কান দিবেন মুসলমানরা কেউ পঞ্চায়েতের প্রধান হলে কেউ প্রধানের পিয়ে হলে কেউ পঞ্চায়েতে ঝাঁট দিতে পেলে তার আর আল্লাহ বলা চলবে না আর সোমনাথ চ্যাটার্জি লোকসভার স্পিকার কমিউনিস্টদের চোদ্দ পুরুষ অত বড় পদাধিকার কমিউনিস্ট আর নাই অত বড় পদাধিকার কমিউনিস্ট আর নাই লোকসভার স্পিকার সোনিয়া গান্ধীকে বলে ইয়োর অনার সেট আপ বসো মনমোহন ইয়োর অনার কথা বলো সেট আপ চলো তার নাম সোমনাথ চ্যাটার্জি পনেরো মিনিট টাইম দিয়েছে ষোলো মিনিট কথা বলতে পারবে না সোমনাথ আদেশ দিলে বলবে বন্ধ করে দিলে বন্ধ হয়ে যাবে সে মমতা খালাই হোক আর বুদ্ধ চেঁচাই হোক তার নাম সোমনাথ চ্যাটার্জি সে সাধুর পায়ে মাথা ঠুকে পাছাটা ওপর করে আশীর্বাদ নিচ্ছে এক মাস আগের বর্তমান পেপার কারু কাছে থাকলে কেউ পড়লে প্রথম পাতাই পাবেন শঙ্করাচার্যের পদতলে সোমনাথের মাথা এটা নিচের হেডিং এ লেখা আছে আর সোমনাথ মাথা ঠুকে পাচাটা উঁচু করে আশীর্বাদ নিচ্ছে সোমনাথ তার সত্তা ভোলে নাই কমিউনিস্ট হতে পারে নাস্তিক হতে পারে কিন্তু সাধুর পায়ে মাথা ঠুকে আশীর্বাদ নিতে হবে এটা আমার জন্মগত অধিকার এবং সত্তা এটা সোমনাথ ভোলে নাই কিন্তু মুসলমানরা যদি সোমনাথের পেশাবের পানি বুয়ায় তো বলছে আমি সোমনাথ চ্যাটার্জির কাছে থাকি আমার আল্লাহ চলবে না ইসালাম বলবি মুখা যেখানে সেখানে সালাম মেরে দিয়েছে মুসমান মুসমান যাদের জন্য দোয়া করতেছি কসম খোদার করে বলছি দোয়া কবুল হবে না আপনি ফুটানি মনে করছেন দোয়া ইয়ার কি মাকে মেরে কাবা ঘরে হাত তোলা বাপের সঙ্গে কথা নাই মসজিদে যে এসরাক চাষ পড়া ফেরেস তারা পিঠে গোড়ালে তেড়ে দেবে তোর এসরাকের কোনো মূল্য নাই আগে যে বাপের সাথে কথা বলে আসসালাম আলাইকুম ক্ষমা করে দিয়ে মায়ের কাছে ক্ষমা চাও তারপরে কাবা ঘরে যে দোয়া চাও মুসলমানদের নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তার উপরে আবার কি লাঠি নিয়ে গো ওই যে বলছেন না কেন কাগজ লেপটিয়ে মাদারের বিয়ে সালা ফেরেস্তা পালিয়ে যাবে দেশ থেকে এই বিয়ে আল্লাহ কারো শুনি দেয় এই বর কোথা পেলে এই উনি কোথা থেকে জোগাড় করলে ফেরেস্তা পালিয়ে যাবে আমল নামা বন্ধ করে দিব আল্লাহ ইয়া লেখবো কি করে এই যে আলাদা খেলা দোয়া করাবে মৌলবীরা দোয়া করে দিবে আর আমাদিকে ডেকে নিয়ে গেলে আমাদিকে বললে পারা আমরা কি সহজে বলবো যে আমি জানি না আপনি যখন কিছু বলবেন ইনশাল্লাহ হবে বই কি পরে হবে এটা বলতেই হবে আপনি নৈরাশ হয়ে যাবেন সমাজের ক্ষতি হবে অতএব আমাকে যখন কেউ বলে বাসে ট্রেনে যাই পাগড়ি বাঁধা থাকে বাবা হাটটা দেখতে পারবে আমার মা আমার শরীরটা এখন কেমন ম্যাচ ম্যাচ করছে পরে দেখবো তারপর মানে আমি পারি না বললে পারা যদি ছোট ভাবে পরে দেখবো ম্যাচ ম্যাচ করছে শরীরটা হাত গুনানো যে হারাম হাত গুনালে ইমান থাকবে না এটা মুসলমানদের জানা নাই হাত গুনিয়ে যদি কেউ ভালো মন্দ বলে দিতে পারে মুসলমানরা তাতে দাল যদি বাবুর সঙ্গে চলে গেছেন দুনিয়া থেকে কারো সম্পর্ক থাকলে সে গায়ের একজনা বুদ্ধদেব বাবুর সঙ্গে ফোনে কথা বলতে পারলে সে গায়ের একজনা সোনিয়ার সঙ্গে দেখা করতে পারলে সে গায়ের একজনা শাহরুখ খানের সঙ্গে ফোনে কথা বলতে পারলে গায়ের একজনা আর নামাজ রোজা হজ্জাকাত করলে সে নেই কোরআন ভরা থাকলে সে গায়ের দুজনা তার কোনো ভ্যালু নাই দুটো ইংরাজি বলতে পারে ফাটা ইংরাজি তার গ্রামার নাই নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ব্যাট বা প্রিপোজিশন কন্ট্রাজেকশন ইন্টার প্রো নাম্বার সিঙ্গুলার নাম্বার নাই দুটো ফাটা ইংরাজি জানে সে শিক্ষিত দুটো বাংলা বলতে পারে তাও তার সঙ্গে হিন্দি ইংরাজি অঙ্ক বাংলা মিলিয়ে সে শিক্ষিত আর যার হৃদয়ে কোরআন আছে কোরআনের ব্যাখ্যা করে বিশ্লেষণ করে আল্লাহর কালাম নবীর কালাম জান্নাতি কালাম সে শিক্ষিত এর সমাজের জন্য যা দোয়া করতে বলবেন তাই করবো একজন মহাদ্দিদ শিক্ষিত নয় একজন মুপাসির শিক্ষিত নয় একজন হাফেজে কোরআন শিক্ষিত নয় আর ল্যাচের পেচের দুটো ইংরেজি বললে সে শিক্ষিত এই সমাজের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে যার তার সঙ্গে সম্পর্ক রাখলে আপনি ধনী গুণী জ্ঞানী আর আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখলে আপনি ফকির কোথায় মাথা ঠুকবে আজকে জলসাই কটা লোক তালবিলিম কটা খেপা কটা যারা শিক্ষিত ধনী গুণী জ্ঞানী ম্যানি যাদিকে মনে করেন তারা আরাম করে শুয়ে আছে এসব খেপার আড়তে তারা আসে না তাদের জন্য আপনার যান কাঁপছে ও আমাদের সেই মাস্টারমশাইয়ের জন্য বলছে না আমাদের মাস্টারমশাই তার লেগে আপনি ছুটে বেড়ান হবা করে আল্লাহর সঙ্গে সে সম্পর্ক রাখতে ঘৃণা করে কোরআন হাদিস মানাকে ঘৃণা করে নবীর সুন্দরকে সে অপদস্থের চোখে দেখে উপেক্ষা করে সে সমাজে ধনী গুণী জ্ঞানী মানি সম্মানী সে যে দুটো ইংরাজি বলতে পারে তার যে দুটো বাড়ি আছে ভালো সে যে দুটো লেখাপড়া করে টাকা কামাই করতে শিখেছে সে সমাজে জ্ঞানী গুণী মানি সম্মানী তিনি মিজি শরীফের রেওয়ায়তে আছে মসজিদে নবীর সামনে দিয়ে একজন পেরিয়ে গেলেন বললেন আল্লাহ নবী এ লোক সম্পর্কে তোমাদের ধারণা বলি ইয়া রাসুল্লাহ দারুণ লোক কথা বললে লোকে মেনে নেয় কারো সম্বন্ধে সিফারিশ করলে গ্রহণযোগ্য হয় জামানত নিলে পারা জামানত তার মেনে নেওয়া হয় তারপরে আবার একটা লোক গেল বলি আল্লাহ নবী বললেন এর সম্বন্ধে বলে এই তো গরিব মানুষ অপদস্থ কেউ মানে না এর কথা চলে না এর আমানত কেউ স্বীকার করে না একে কেউ ভালো বলে না আল্লাহ নবী বললেন এইরকম লোক কথার জন্য এই দুনিয়াটা আছে এইরকম লোক যখন থাকবে না তখন আর দুনিয়া থাকবে না অসহায় দুর্বল গরিব উপেক্ষিত সাধারণ তালবিলি ছিঁড়া ফাটা জামা গাই যে আলে মোলামা মুখলে যারা মুতাশ্বিনী মুহাদ্দেসেইন তাদের কারণে দুনিয়াটা আছে আপনার কারণে নয় আপনার গাড়ি বাড়ি থাকতে পারে টাটা বিয়াল্লা গঙ্গা হতে পারেন আপনি কিন্তু মনে রাখবেন পৃথিবী আছে একটা ফকিরের জন্য যখন লাই লাই লাইল্লাহ ফকিরটা থাকবে না তখন পৃথিবীটা আল্লাহ রাখবে না তাই আমি কেমন করে বড়লোক হবে বলবো বলেছি এ কথা দিয়ে গোড়া ধরবো আল্লাহ আমাকে আর আমাদের সকলকে আমলে তৌফিক দেন সবাই বলুন আমল করবেন আমল করুন আল্লাহর সঙ্গে ভাব করুন পৃথিবীতে দেখছেন না ভাব ভালোবাসার কি মূল্য গায়ে কেরোসিন দিয়ে আত্মহত্যা করছে বাপের ঘর থেকে পালিয়ে যাচ্ছে সেদিন আমি আমাদের গ্রামে শুনলাম আমাকে একজন শোনালে যে তিনটে ছেলে ভাব করে বিয়ে করে নিয়ে তাদের বাপের ঘর থেকে পালিয়ে গিয়েছে আমি বললাম যাক মোল সাহেবদের মশলা হালকা হয়ে গেল আর বললি পল্লিতে নাই ওয়াজ করতে হবে না ওরা নিজেরাই ফাইসলা করে নিয়েছে বাপকেও বলে নাই বিয়ে করে নিয়েছে পনের কোনো মশলাই নাই এতে দুটো তিনটে লাভ হলো মোল সাহেব দিকে আর ওয়াজ করতে হবে না ফোন নাই আর আপনার বিয়ে পড়ানোর ঝামেলাও নাই আপনার কোথায় যে আই লাভ ইউ কাম ইয়ার মাই ইয়ার করে করে নিয়ে ঘর চলেছে বাপকে বললাম বিয়ে করে করলিছি কাকে রে বলে আমরা দেখি সেই পাঁচুর উইলাসের পিটিকে জাতপাতও নাই ওই আমাদের ওই এমতিয়াজ ভাই শোনাচ্ছিলেন যে সব সাদা সিদে আলেম তো পরেজগার কি বলে ওবিসি দিবে সরকার ওবিসি মানে আপনি রেশনে মাল পাবেন মানে হচ্ছে ছোট জাত আলাদা করে দিয়েছে তার মধ্যে মিদ্দে পড়ছে মল্লিক পড়ছে আর কি কি পড়ছে বলছিল না তো আমি হিসেব করতেছিলাম আমার ছটা সাতটা আত্মীয় জুটিয়ে রেখেছি একটাও পড়ছে না আমার দাদি মল্লিক মরে গেছে দাদু শেখ আমার শ্বশুর মোড়ল আমার এক জামাই শেখ এক জামাই মোল্লা আমার ফুপুরা হাজারি দেখছি একটাও পড়ছে না তাই আবার ইমতিয়াজ হারিকে বললো যে দেখো খুঁজে খুঁজে আর একটা আমার পড়বে না গা ছ সাতটা খানদান জুটিয়ে রেখেছি একটাও পড়বে না বাদ চলে যাবে বড় দুঃখ বড় বেদনা অবিষি হন সামাজিক দিক থেকে কিছু লাভ হবে আপনার থেকে পরীক্ষায় আপনার থেকে মাদ্রাসা বোর্ডে দিলে পারা কিছু লাভ হবে কিন্তু কোরআন পাকে আল্লাহ বললেন তার থেকে বড় লাভ আমাদের গ্রহণ করতে মন যাচ্ছে না ওবিসি হয়ে রেশন কার্ডে দুটো পেলে পারা আপনার ভালো হবে মনছে আর ডিসকভারি দেখবেন টেলিভিশনে ডিসকভারি না দেখেন তা কারো কাছে শুনবেন হাতি মোষ উঁট ঘোড়া হরিণ বাঁদর ছুঁচো লেউন মাছ তিমি কুমির কে তাদেরকে খেতে দিচ্ছে ওবিসিও নাই রেশন কার্ডও নাই আর ঝামেলাও নাই ভাগযত নাই রাজনীতিও নাই তৃণমূলও নাই মানে, খালি বলছে আয় একবার কাজকে দিকে কে খেতে দিচ্ছে বাবু এদের তো বউ তৃণমূল নাই এদের তো সিপিএম নাই মোষ বলছে খালি আমার কাছে এসে একবার তৃণমূল দেখে যা খালি কাজ একবার আয় সিঁড়ি করে দেব দিয়ে দিয়ে তোর তৃণমূল বার করে দেবো তারপর খালি কাজ কায় কে খেতে দেয় গো ও বোর্ড বিএসসি বোর্ড না আপনার জায়গায় মাদ্রাসা বোর্ড তাদের কি ভরসা আল্লাহর উপরে কি ফুর্তি কি আমদ দুদিন তিন দিন পরে একটা পায় হরিণের পাছাটা ধরে কাছারে মেরে লায় কুমির কখনো আপনার থেকে ছোট্ট মোষটা বুনো মোষটাকে টেনে ধরে পানিতে নামিয়ে নেয় রক্তাক্ত করে দেয় পানিকে পনেরো দিন পরে একটা পায় আলহামদুলিল্লাহ না পেলেও আলহামদুলিল্লাহ ছুটছে কোশেষ করছে আর ভরসা তারই উপর রেখেছে আপনাকে খাবার জন্য কত করতে চুরি করা দাঁড়ি মারা প্রবঞ্চনা প্রতারণা প্রকাশ্যে বলছে আগে গোপনে বলতে এখন প্রকাশ্যে আগে দেখতেন দোকানে ফোকানে আপনার দিকে গেলে পরা চেয়ারে বসুন প্লেট দিয়ে দেন গ্লাস দেন এসব উঠে গেছে এখন হাতে করে ধরে লেন খেয়েলেন গ্লাস নাই জগ ঠাড়ো করে দেন সব আস্তে আস্তে উঠে যাচ্ছে আর কি মানে উন্নতি লাভ করছে আগে মেয়েরা চাদর গায়ে দিত এইরম পাড়া থাকতো চাদর ভালো লাগতো এখন চাদর ফালো উঠে গেছে এখন গেঞ্জি আর প্যান্ট চাদর উঠে যাচ্ছে উড়না উঠে যাচ্ছে পাড়া গায়ে দুটো মেয়ের উড়না দেখে মনে করেন না উড়না আছে শহর বাজারে যে বসে থাকুন গা আশিটা মেয়ে পেরিয়ে গেলে আটাত্তরটা মেয়ের আর উড়না নাই গেঞ্জি আর প্যান্ট উড়না যারা পড়ে তারা বোকা উড়না যারা পড়ে তারা অনুন্নত উড়না যারা পড়ে তারা গ্রামের এই রে উড়না গায়ে দিয়েছে মানে এই সমাজের ইসে লয় উঠে যাবে আস্তে আস্তে তো আপনারা উন্নতি যারা চান বড় হতে চান তাদের মনে হচ্ছে না যে গোটা বিশ্বটা দেখলাম সব জায়গায় গেলাম সব ব্যাংকে গেলাম আল্লাহর সঙ্গে ভাব করে একবার দেখি আল্লাহ তাদের যারা ভদ্রলোক আর যারা পরিষ্কার সবাই মনে মনে করুন পরেজগার হব আর ভদ্র লোক হব কসম ক্ষুধার করে বলছি আপনি গোটা পৃথিবীর মধ্যে ধনী গুণী জ্ঞানী মানি সম্মানি আপনার থেকে ধনী পৃথিবীর কেউ নাই আপনার কম্বলের আপনার চাটায়ের যা দাম মনমোহনের সিংহাসনের তা দাম নাই যদি আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করেন যারা পরেজগার যারা ভদ্রলোক আল্লাহ তাদের সাথী সবাই মনে মনে করুন পরেজগার হব ভদ্রলোক হব যেমন তাই যেখানে সেখানে বলে দিলে যেখানে সেখানে চেঁচালে চিল্লালে কুসুমগেরা মাদ্রাসা আপনার দিকে সোনাডাঙ্গা মাদ্রাসা মির্জাপুর মাদ্রাসা ইধারে বোহার মাদ্রাসা কান্না মাদ্রাসা আর উধারে মাদ্রাসা উধারে মাদ্রাসা নাদনঘাট মাদ্রাসা এটার সঙ্গে আপনার কতটা সম্পর্ক কতটা যাতায়াত তবলিগি জামাতের মেহনত মার্কাজ ইজতেমা জামিয়ত হিন্দ এর সঙ্গে আপনার কতটা উঠা বসা কতটা সম্পর্ক রেখেছেন আপনি গবেষণা করবেন কেজি পড়েন দিয়ে ওজন করবেন দিয়ে ভাববেন আমি কতটা কি করছি খুব ভালো করে ভাবুন গবেষণা করুন আজকে উজুর ফরজ জেনে নিয়েছেন দিয়ে আপনি পণ্ডিত হয়েছেন আজকে বেদাত জেনে নিয়েছেন কবর বাঁধানো বেদাত চাদর চড়ানো বেদাত দিয়ে আপনি পণ্ডিত হয়েছেন আজকে এজমা কিয়াস জেনে নিয়েছেন যে আপনি পণ্ডিত হয়েছেন একবারও আলেমের কাছে গেছেন একবারও বসাউটা করেছেন জানতে চেয়েছেন তাদের কাছে কুল্ল বেদাতিন দালালা কুল্লা দালালাতিন ফিন্নার কামা কলালে সলাত তসলিম হয়তো আয়েশার একটা হানিস মা হাদাসনা ফি আমলে না বাস পাওয়া রদ্দুর পড়ে দিলেন যে আপনি পণ্ডিত হলেন একবারও গেলেন না ওলাম ওলামার কাছে বিদাত কাকে বলে একবার যে বললেন কসম করে বলছি কসম আমি খাই না আপনি জানেন ওয়াজে কসমকে বলতে মন যাচ্ছে আপনার ব্রেন খারাপ হয়ে যাবে আলেমের কাছে বসে যদি ওয়াজ শোনেন বেদাত কাকে বলে বেদাতের লাগাবি কি বেদাতে ইস্তেলাহি কি বেদাতের কটা ভাগ বেদাত আকিদাগত বেদাত কাকে বলে আমালি বেদাত কাকে বলে বেদাতে সৈয়া কাকে বলে বেদাতে কাবিহা কাকে বলে বেদাতে হাসানা কাকে বলে আপনি পাগল হয়ে যাবেন বেদাতের এত ভাগ আবিধানিক শব্দ অর্থে বেদাত কি আল্লাহর নবী এবং রসুলদের চলে যাওয়ার পরে যত নতুন কাজ সব বেদাত অতএব তা মাতরুক যদি আপনি বলে দেন বেদাত বললেই যদি মাতরুফ বলে দেন আমরা জানা আছে মসজিদের পাকা মিম্বর করা খোঁজবার জন্য বেদাত আমরা জানা আছে কোরআন শরীফের জেদ জগৎ দিয়া বেদাত আপনার জানা আছে কোরআন শরীফ তিরিশ পাড়া এক কাছে করা বেদাত আপনার জানা আছে বোখারি শরফ খবে খরচ করা মাদ্রাসায় শিয়ারা মাদ্রাসায় বোখারি শরীফ খতম করা বেদাত আপনার জানা আছে বোখারি শরীফকে ওই রকম জায়গায় পৌঁছানো হাদিসগুলো সব এক কাছে করা বেদাত আপনার জানা আছে মাদ্রাসার এইভাবে সিলেবাস তৈরি করা নহমির হেদায়তুন্নু কাফিয়া কুদুরি এগুলো বেদাত মাইকে আজান দিয়া বেদাত সেগুলোকে যদি বলা হয় গোমরাহি আর তারা জাহান নামে যাবে কি নাড়াবে মোলসাবরা আপনাকে ঝাঁটা করে বেরুবে না আর যদি মোলসাবরা বলে বেদাত লয় কুসুম গ্রামে আলেমদের সামনে বলে যেগুলো সব বেদাত বেদাতে হাসা না তার প্রমাণ আছে দলিল আছে ইমাম মানতে হবে তার প্রমাণ আছে দলিল আছে নামাজের পরে দোয়া বা সেদিনে ঘোষপুকুরে জলসায় গেলাম একজন বললে নামাজের পরে দোয়া নাই ইমাম মানা চলবে না আমরা এই বেটা কোরআন শরীফে ফাসালু আলাদিক রে ইনকুম তুমলা তা আলাবন তোমাদের না জানা থাকলে যে জানে তাকে জিজ্ঞেস করো এই কথাটার মানে কি আল্লাহ কি বলতে চাইছে বলো এখান থেকে আপনার জানা নাই যার জানা আছে তার কাছে যান কেয়াস কাকে বলে এজমা কাকে বলে কেন কেয়াস কেন এজমা কোথেকে কোথেকে দলিল এজমা কেয়াস শরীরের অকাট্য দলিল এবং প্রমাণ কেন হলো নুরুল্লাহ খুলুন চারটা উসুল কোরআন হাদিস এজমা কিয়াস কোরআন হাদিসের মতো এজমা কিয়াসের মূল্য কেন হলো কোরআনের কারণে হাদিসের মূল্য কোরআনের মতো কেন মা তাকুমুর রসুল ফাখুজু ওমা নাহা কুমান হুফান তাহু নবীর হাদিস কোরআন সমতুল্য কোরআনের দ্বারাই প্রমাণ হচ্ছে আবার হাদিস শরীফ সমতুল্য ইজমা ইজমা মানে কোনো বিষয়ে শাহাবাদের একমত হওয়া ইজমার আবার রোকন আছে দুটো একটা আজিমাত একটা রুকসত সমস্ত শাহবাদের একমত হওয়াকে আজিমত বলে আর কোন শাহবাদের আপনার সে ব্যাপারে একটা ব্যাপারে একমত না হওয়া তাকে আপনার দিকে রুখসত বলা হয় সেটাকে বাতিল করে দিতে পারবেন না রুখসত সে ব্যাপারে আপনার মতবিরোধ সৃষ্টি হয়েছে কে বলে দিবে আপনাকে এগুলো কোথায় কি করে পৌঁছাবে কেন ইজমা এলো কেন কে এলো কোথেকে পেল আল্লাহ নবী হজরতে মহাজিমনে জামালকে ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছেন আল্লাহ নবী বললেন মহাজ তুমি হাকিম হয়ে যাচ্ছ ফাইসলা কেমন করে করবে ইয়ারসুল্লাহ আল কোরআন বলে যদি না পাও বলে আপনার বাণী আল হাদিস সুন্না বলে যদি না পাও বলি আর সুন্না কোরআন হাদিসকে সামনে রেখে আমি ইস্তেহাত করে আমার মত প্রকাশ করবো বেড়াই আল্লাহ নবী বলেন আলহামদুলিল্লাহ হিল্লাদি সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি তার রসুল এখানে রসুল মানে দূত সেই কারণে বলা হয় সাধারণ মানুষ কোরআন হাদিসের মানে করতে পাবে না যে আল্লাহ তার দুধকে এইরকম জ্ঞান দান করেছে যার ফাইসালার ওপরে আল্লাহর রসুল সন্তুষ্ট এই রসুলটার মানে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আর আগের রসুলটার শব্দটার মানে হচ্ছে দুধ পরষ্ট যাকে পাঠাচ্ছেন আল্লাহ নবী ফাইসালা কারণে পরপর তিনটে রসুল শব্দ আছে একটা হচ্ছে হে আল্লাহ আমি যাকে রসুল মানে দুধ করে পাঠাচ্ছি সেই রসুলের ওপরে ইহি তোমার রসুল মানে তুমি যাকে রসুল করে পাঠিয়েছ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সে সন্তুষ্ট যে আমাকে উপযুক্ত উত্তর দিয়েছে যে আমি কোরআন হাদিসকে সামনে রেখে ফাইসালা দেবো এখান থেকে এজমা প্রমাণিত হচ্ছে আরো কত দলিল যে আছে কোরআন হাদিসে যারা আছে আপনার দিকে সবসময় পড়াচ্ছে নুরুল নওয়ার স্বামী আর মুল্লা হাসান মুল্লা হামিম মিসকাত আর আপনার দিকে উসুলে হাদিস উসুলে তফসির কি কোরআনের মতি ছড়াচ্ছেন দর্শে না গেলে বুঝতে পারবেন না উজু নামাজ গোসল তিনটি শিখে নিয়েছেন ইসলামের কিছুই পাওয়া হয় নাই আমি বারবার মানুষকে বলি আপনার জন্যে আলম তারা থেকে নাস প্রথম রাখাত পড়বে বাবা আলম তারা লেইলাফে দ্বিতীয় রাখাতে যখন আবার শুরু করবে আড়াইতাল্লা যে ইন্না তাই না তারপর আবার যখন শুরু করবে কুলে এজাজা তারপরে যখন শুরু করবে তাব্বাতিয়াদা পড়বে কুল তারপরে পড়বে ফালাক নাস আপনার জন্য দিয়ে দিলাম আপনি নামাজ পড়তে যেয়ে দেখলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ আয়াসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামাহ আপনি বাড়ি বললেন আজকে নামাজ হয় না আলম তারা পড়ে নাই তাহলে থেকে বললে কি জানি আলম তারা থেকে নাচটা আপনার জন্যে যে হাফিজে কোরআন হাফিজে হাদিস মহাদিস মুফাসির কোরআনের যেখান থেকে পারবে তেলাওত করবে নামাজ বড় সুন্দর হবে আল্লাহর দরবারে পৌঁছাবে মাকবুল হবে আপনার জন্য আলম তারা থেকে নাস আপনি যদি সেটা অপর ওপর ফিট করতে চান আপনার ভুল হবে না উজু গোসল কেন উজু ফরজ করা হলো উজুর চারটা ফরজ করতে গেল অন্য ইমামের কাছে কটা ফরজ কেন আপনাদেরকে ইমাম মানতে হবে ইমামের জন্য যে সাকসেই একজনকে মানলে তাকেই কেন মানতে হবে এগুলো গেলে পরে আপনার ব্রেন খারাপ হয়ে যাবে না আলেম মোলামার কদর করছেন না তালবিলিমদের মূল্য দিচ্ছেন না হ্যাঁ। ইনসাফ করে বলো জাতি এ বি সি ডি আমার একটা নাতি আমার কাছে মানুষ হয় বড় মেয়ে বড় ছেলে তিন মাস থেকে তার নানির কাছে আছে বলে ছেলেটা তো মরিয়ে যাবে মা তোরাই রেখে দে তো মাইকোস ফাইকোস খেয়ে তিন মাস থেকে এখন সাড়ে পাঁচ বছর বয়স আমাদের কাছেই থাকে তাকে আমার একটা দিদিমণি বলল যে আমাদের ওখানে ইংরেজি মাস্টার একটা আছে দেন মাসে তিনশো টাকা নেবে এ বি সি ডি পড়াবে মাসে তিনশো টাকা নেবে বললো আমাকে আমরা এবছরটা যাক পরের বছর থেকে তখন দেবো থ্রিতে উঠলে তখন দেবো মাসে তিনশো টাকা নেবে এ বি সি ডি আপনি বলুন ইনসাফ করে আপনার ঘরে একটা ছেলে আমপাড়া কোরআন শরীফ কায়দা পড়াতে গেলে আপনি দশটা টাকা দিতে সন্তুষ্ট আছেন আমাদের মাথায় খাচ্ছে আমাদের মাথায় চাঁদা দিচ্ছে আবার আমার আমার লাগবে ওইখান থেকে হয়ে যাবে না কোরআন পড়াবে ওলা তামনুন তাস্তাকসিল বেশি পাওয়ার উদ্দেশ্যে দান করো না দান করে কাউকে কাজ লিও না তালবিম যদি কারো বাড়িতে খায় জায়গির রাখে ওলে এক বালতি ভাত পানি নিয়ে আয় আমাদের বাগানটাকে একবার দেখে দে দুটো কাজ তারপর ভাত খাওয়া কে আমাদের দিনে যে বলবো আল্লাহ তাল বিলিম খাইছি কত পাবো বলো বালি তো বালতি করে পানি এনেছে সদ্বুদ হয়ে গেছে আবার আর কিছু নাই সেখানে কোরআন শরীফে আছে যখন তুমি আমার রাস্তায় কিছু দেবে তার বিনিময় হিসেবে কিছু গ্রহণ করো না কিন্তু আমরা বিনিময় না নিয়ে কাউকে কিছু দিতে পারি না আর আমি কম্প্রোমাইজ করছি ইংরেজি পড়ালে পারা এই পাবে আর কোরআন পড়ালে পারা কোরআন পড়ালে পারা পাঁচশো টাকা দেন ইংরেজি পড়ালে পারা তিনশো টাকা দেন কবর ডাঙার নিচে আর কথাটা পৌঁছবে না M M S C BSc BCom চাকরি পেয়েছে ডিগ্রি পেয়েছে মরনা ইমতিয়াজ ভাই আমার জেলা সেক্রেটারি আমার শ্রদ্ধার আমার ভালোবাসার আমার মাথার তাজ তাদের জুতো পয়ে আমরা এখানে এসে পৌঁছতে পেরেছি কিন্তু আমি বলবো চাকরি ইমতিয়াজ ভাই মেহনত করছে জামিয়ত মেহনত করছে সিদ্দিকুল্লাহ ভাই মেহনত করছে চাকরি পাচ্ছে সুখ খানিকটা হবে স্বাচ্ছন্দ্য হবে কসম খোদার করে বলছি আল্লাহকে ভুলে গেলে জান্নাত পাবে না চাকরি পাওয়া হবে টাকা পাওয়া হবে ডিগ্রি পাওয়া হবে মেহনত করা হবে আর কিছু হবে মারামারি করলে সিদ্ধিকুল্লা ভাইয়ের দলে গিয়ে পশ্চিমবাংলার গতিটাও পাওয়া যাবে কসম খোদার করে বলছি আল্লাহকে ভুলে গেলে জান্নাত পাওয়া যাবে না আপনি উঠুন হে কম্বল আবৃত মানুষটা আর আপনি আল্লাহর জিকির করুন তসবি পাঠ করুন আর মানুষকে সতর্ক করুন আল্লাহ নবী উঠেই সমস্ত লোককে জমা করার জন্য বলে দিলেন মাইকের মাধ্যমে আপনারা সব সাবা পর্বতে চলুন মাইকের মাধ্যমে বলে দিলে আপনারা কি বলছেন বলুন মাইকের মাধ্যমে বলেছেন বলে নাই তাহলে লোকেরা সবাই শুনবে কি করে মাইক ছিল না মৌলী সাহেবরা কালকে আমাকে ধরবে মাইক বললেন আপনি মাইক ছিল না আল্লাহ নবী যখন ডাকতেন টিন বাজাতেন টিন মুড়ির টিন গুড়ের টিন দেখতে পাবে না বলে পাঁচিলের ওপরে চাপিয়ে টিন বাজাতেন লোকরা জানতে পারতো টিন বাজাচ্ছে মানে জমা হতে বলছে এটা নবী হোক বা যে কেউ মক্কায় লোক জড়ো করার তরিকা অনেক প্রকারের ছিল তার মধ্যে একটা টিন বাজানো ঘন্টা বাজানো লোক জমা হয়ে গেল সাপা পর্বতে তো আমি আমরা দিকে একখানা বই লিখছি প্রশ্ন উত্তরে নবীজির জীবনী সেটা খুলতে খুলতে আমার সামনে এসে গেল বলছি আল্লাহ নবীর সাবা পর্বতের বয়ানের নিচোর সারমর্ম মরাল অনেকক্ষণ ভাষণ দিলেন তার ভাষণের মরাল কি ছিল